তো যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে কাজেই যে কোনো মুহূর্তেই আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে এই প্রশ্নটি যদি আমরা মাথায় রাখি তাহলে অনেক অগুরুত্বপূর্ণ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব গুনাহের কাজ ছাড়াও যে সকল অপ্রয়োজনীয় কাজে মানুষ ব্যস্ত থাকে সেই সব কাজ থেকেও বেঁচে থাকা সম্ভব যদি সবসময় মাথায় এই প্রশ্ন থাকে যদি এই মুহূর্তে মৃত্যু চলে আসে তাহলে কি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত কিনা মাওলানা তারিক জামিল হাফিজাউল্লাহ তিনি তার একটি বইতে একটি ঘটনা উল্লেখ করেছেন সৌদি আরবের একজন বাস ড্রাইভারের ঘটনা একটি মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল হঠাৎ ড্রাইভার তার সহকারীকে উদ্দেশ্য করে বলল সামনে থাকা ওই যাত্রীকে উঠিয়ে নাও কিন্তু চালকের সহকারী সামনে কোনো যাত্রী দেখতে পেল না তবুও ড্রাইভার গাড়ি ব্রেক করল চালকের সহকারী কিছুই বুঝে উঠতে পারল না শুধু এক মুহূর্ত পরে দেখল ড্রাইভার স্টিয়ারিং হুইলের উপরে লুটিয়ে পড়েছে তার মৃত্যু হয়ে গেছে যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের সামনে চলে আসতে পারে আরেকজন পশ্চিমা শায়েক একজন তালেবে ইলম ভাইয়ের সূত্রে একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন সেই তালেবে ইলম ভাইটি একটি পশ্চিমা দেশের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বসবাস করতেন তিনি বেশ প্র্যাকটিসিং মুসলিম ছিলেন কিন্তু তার উপরে তোলার প্রতিবেশী ততটা প্র্যাকটিসিং ছিল না কিন্তু তারা মুসলিম ছিল সেই ভাই বলছেন যখনই তিনি বারান্দায় যেতেন তখন তিনি উপরের ফ্ল্যাটে সেখান থেকে গান বাজনার শব্দ শুনতে পেতেন এই বিষয়টি যারা গান বাজনা শুনে না যারা দিন মেনে চলতে চায় তাদের জন্য খুবই বিরক্তিকর একটি বিষয় কাজেই তিনি একদিন উপরের তলায় গেলেন তাদের সাথে ইসলামের বিষয়ে কথা বললেন তাদেরকে উদ্বুদ্ধ করলেন তারা মুসলিম পরিবার ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হলো কিন্তু এর কোনো ফলাফল প্রতিক্রিয়া দেখা গেল না এভাবেই দিন যেতে লাগলো একদিন তিনি নিচতলা থেকে উপরের তলায় কান্নার আওয়াজ শুনতে পেলেন অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন এরপর তিনি উপরে গেলেন খোঁজ নেওয়ার জন্য এবং গিয়ে দেখেন সেখানে সেই পরিবারে তাদের বাবা অসুস্থ বিছানায় শুয়ে আছে এবং সেখানে ডাক্তার এসেছে বাবা এতই অসুস্থ যে তিনি মৃত্যুসজ্জায় এবং দেখে মনে হচ্ছিল আজকের দিনটাই তার জীবনের শেষ দিন হতে পারে কিন্তু সেই উপরতলায় গিয়ে সেই ব্যক্তি একটি অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি দেখলেন যেখানে একজন ব্যক্তি মৃত্যুসজ্জায় শুয়ে আছে সেখানে তার পাশে তার পরিবারের লোকজন ক্যাসেট প্লেয়ারে সেই ব্যক্তির পছন্দ এই ধরনের গান বাজনা বাজিয়ে যাচ্ছে একজন ব্যক্তি বিছানায় মৃত্যুসজ্জায় শুয়ে আছে আর তার পাশে ক্যাসেট প্লেয়ারে গান বাজানো হচ্ছে এই দৃশ্য দেখে সেই ভাইয়ের ভীষণ রাগ হলো এবং পরিবারের ছেলেকে তিনি বললেন তোমাদের বাড়িতে কি কোরআন শরীফের কোনো ক্যাসেট নেই কোনো রেকর্ডিং নেই তোমরা সেগুলো বাজাচ্ছ না কেন এটা হচ্ছে সেই সময়ের ঘটনা যখন ক্যাসেট বা সিডির মাধ্যমে রেকর্ডিং বাজানো হতো জবাবে তারা বলল যে না আমাদের বাসায় তো কোরআনের কোনো ক্যাসেট নেই কোনো রেকর্ডিং নেই এটা শুনে সেই ভাই তার নিজের বাসায় ফেরত আসলেন এবং রেকর্ডিং নিয়ে ওই বাসায় গেলেন এবং সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত চালিয়ে দিলেন এরপর তিনি একটি আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন তিনি বলছেন এর আগ পর্যন্ত যতক্ষণ সেখানে গান বাজনা চলছিল ওই মৃতপ্রায় ব্যক্তি অচেতন অবস্থায় ছিলেন বেহুশ অবস্থায় ছিলেন কিন্তু যখনই গান বন্ধ করে সেখানে কোরআন তেলাওয়াত চালিয়ে দেওয়া হলো সাথে সাথে সেই লোকটির জ্ঞান ফিরে আসলো এবং সে চিৎকার করে বলে উঠল বন্ধ করো এই তিলওয়াত বন্ধ করো আমি এটা শুনতে চাই না লোকটি বলল তোমরা যেই গান বাজাচ্ছিলে সেটা বন্ধ করলে কেন ওটাই বাজাতে থাকো আমি সেটাই শুনতে চাই এবং এই কথা বলতে বলতেই সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায় নিঃসন্দেহে এটি হচ্ছে খারাপ মৃত্যুর একটি উদাহরণ একজন ব্যক্তি শেষ পর্যন্ত তার চূড়ান্ত গন্তব্য হিসেবে তার গুনাহ কবরের আজলাভ আখিরাতের ভয়াবহ পরিস্থিতি কিংবা তুলসিরাতের উপরে যেই শাস্তি তাতেও যদি যথেষ্ট না হয় এরপরে জাহান্নামের শাস্তি এভাবে এতগুলো শাস্তির ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত সেই ব্যক্তি জান্নাতে যাবে কিনা এই বিষয়ে আমরা কেউই জানি না আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু নিঃসন্দেহে এটা এমন একটি পরিস্থিতি যেই পরিস্থিতিতে এই ধরনের খারাপ মৃত্যু আমরা কেউই চাইব না আরেকটি ঘটনা উল্লেখ করা হচ্ছে একজন মেয়ের ব্যাপারে যার খারাপ মৃত্যু হয়েছিল এবং এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে পাকিস্তানের খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের একশো আশিতম সংখ্যায় সেখানে উল্লেখ করা হয়েছে রমাদান মাসে একজন মা ইফতারি তৈরি করছিলেন মা তখন মেয়েকে ডেকে বললেন তুমি রান্নাঘরে আসো বাসায় মেহমান আসবে আমার কাজে সাহায্য করো ইফতার তৈরি করো মেয়ে তখন ইফতারির আগ মুহূর্তে সেই সময় আসর থেকে মাগরীবের যে সময়টা তখন সে টেলিভিশন দেখছিল সে মায়ের আহ্বানে সাড়া দিল না এবং জবাবে বলল টিভিতে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে আমি এটা দেখতে ব্যস্ত এটা দেখার পরে তোমাকে সাহায্য করব মা বলল যে ইফতারির তো বেশি সময় বাকি নেই তুমি টিভি দেখা বাদ দিয়ে আমার কাজে এসে সাহায্য করো কিন্তু মেয়ে মায়ের কথা শুনল না এবং সেখানে যে টেলিভিশন সেট ছিল ছোট আকৃতির একটি সেট ছিল সেটা তুলে নিয়ে বাসার উপরের কক্ষে দোতলায় চলে গেল এবং সেখানে দরজা বন্ধ করে টিভি দেখতে লাগলো এদিকে ইফতারের সময় হয়ে গেল মাগরীবের আজান হয়ে গেল বাসায় মেহমানরা চলে এলেন মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন কিন্তু গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ করা মা অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে সাড়া দিল না অবশেষে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এবং তখন তারা দেখলেন টিভি সেভাবেই চলছে আর মেয়েটি টেলিভিশনের সামনে উপর হয়ে পড়ে আছে তার দেহে প্রাণের কোনো চিহ্ন নেই সে ওই অবস্থাতেই মৃত্যুবরণ করেছে রোজার মাস রামাদানের মাস কোনো মতে ইফতার শেষ হওয়ার পরে মেয়ের পিতা এবং ভাইয়েরা তাকে লাশটি নিচে নামিয়ে আনার চেষ্টা করল কিন্তু কোনোভাবেই সেই হালকা পাতলা গরনের একটি মেয়ের লাশ তারা কিছুতেই সেই লাশটাকে উপরের দিকে তুলতে পারছিল না অনেক চেষ্টা করেও সেই ভারী লাশটিকে তারা কিছুতেই নাড়াতে পারছিল না অথচ সেই মেয়েটি জীবদ্দশায় মোটেও এত ভারী ছিল না কিন্তু কোনো এক কারণে মৃত্যুর পরে সেই মেয়েটির লাশের ওজন এত বেড়ে যাচ্ছে যে কয়েকজন লোক মিলেও সেটাকে তুলতে পারছে না এমন সময় কোনো এক কারণে একজন ব্যক্তি সেখান থেকে টেলিভিশন সেটটা সেখান থেকে সরানোর জন্য উপরে তুলল আর ওদিকে বাকি লোকেরা সেই মৃতদেহ তোলার চেষ্টা করছিল যখনই টেলিভিশন সেটটাকে উপরে তোলা হলো তখনই আশ্চর্য হয়ে তারা দেখল যে সেই মৃতদেহের ওজন হালকা হয়ে গেল এবং সেটাকে উপরে তোলা যাচ্ছে যেন সেই টেলিভিশন সেটের সাথে মেয়ের দেহের ওজন কোনোভাবে সংযুক্ত হয়ে গেছে কানেক্টেড হয়ে গেছে কোনো উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত লোকেরা সেই টেলিভিশন সেটটিকে নিচে নামিয়ে আনলো এবং সেভাবে সেই মেয়েটিকে উপর থেকে নিচে নামিয়ে আনা সম্ভব হলো সেই অবস্থায় সেই মেয়েটিকে গোসল দেওয়া হলো লাশ গোসল দেওয়া হলো সেই গোসল দেওয়ার সময়ে টেলিভিশন সেটটি ছিল তার পাশে তার সামনে গোসলের পর লাশ খাটিয়ে রাখা হলো জানাজার সালাত আদায় করা হলো এবার খাটিয়া তোলার পালা গোরস্থানে সেই লাশ নিয়ে যাওয়ার পালা কিন্তু আবারও সেই একই ঘটনা অনেক চেষ্টার পরেও কোনোভাবেই সেই খাটিয়া তোলা সম্ভব হচ্ছিল না অবশেষে একজন ব্যক্তি সেই খাটিয়ার পাশে থাকা সেই টেলিভিশন সেট উপরে তুলল এবং তখন দেখল যে সেই খাটিয়া উপরে তোলা সম্ভব হচ্ছে আশ্চর্য ঘটনা শেষ পর্যন্ত সেই টেলিভিশন সেট নিয়ে সেই লাশটিকে কবরস্থানের উদ্দেশ্যে লোকেরা রওনা হলো আবার যখন খাটিয়া থেকে সেই লাশটিকে কবরে নামানো হবে কিছুতেই সেই খাটিয়া থেকে লাশটিকে টেনে ওঠানো যাচ্ছিল না এবং শেষ পর্যন্ত সেই টেলিভিশন সেটটিকে যখন উপরে তোলা হচ্ছিল দেখা গেল তখন সেই লাশের ওজন কমে যাচ্ছে সেটাকে উপরে তোলা যাচ্ছে এবং এভাবে একজন ব্যক্তি সেই টেলিভিশন সেট ধরে রেখেছে আর ওই অবস্থায় সেই মেয়েটিকে কবরে দাফন করা হলো এমনকি লাশটিকে কবরে নামানোর সময় একজন ব্যক্তি সেই টেলিভিশন সেট ধরে নিয়ে কবরে নামলো এবং সেই অবস্থায় সেই মেয়েটিকে সেখানে কবরে নামানো সম্ভব হলো লাশ মাটি চাপা দেওয়ার পর যখন টিভি সেটটিকে উপরে নিয়ে আসার চেষ্টা করা হলো তখন দেখা যাচ্ছে লাশটাও মাটি থেকে উঠে আসছে এবং পরপর তিনবার এই ঘটনা ঘটার পর শেষ পর্যন্ত লোকেরা বাধ্য হয়ে সেই টিভি সেট সহই সেই লাশটিকে মাটিতে দাফন করে দেয় কত নিকৃষ্ট একটি মৃত্যুর ঘটনা এবং এই ঘটনা থেকে নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া প্রয়োজন যত রকমের গুনাহের উপকরণ আছে হতে পারে সেটা টেলিভিশন স্মার্টফোন ল্যাপটপ কিংবা যত রকমের মনিটর আছে এই সকল যন্ত্রের মাধ্যমে চাইলে আপনি আল্লাহ তাল্লার আনুগত্যের কাজেও লাগাতে পারেন অথবা গুনাহের কাজেও লাগাতে পারেন নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে দেখি এই যন্ত্রগুলোকে আমরা কোন কাজে ব্যবহার করছি এবং এই ঘটনা সম্পর্কে আরও একটি বিষয় আরেকবার স্মরণ করিয়ে দেওয়া অনেক ব্যক্তির ক্ষেত্রে এর থেকেও আরও অনেক মন্দ আমল থাকে কিন্তু মৃত্যুর সময়ে মন্দ মৃত্যুর আলামত প্রকাশ পায় না সবার ক্ষেত্রেই প্রত্যেকের মৃত্যুর সময়ে ভালো কিংবা মন্দ আলামত প্রকাশ পাওয়া জরুরি কোনো বিষয় নয় আখিরাতের যে শাস্তি সেটা তো অবশ্যই রয়েছে কবরের শাস্তি এবং এরপর বিচার দিবস পুলসিরাতের শাস্তি জাহান্নামের শাস্তি এগুলো পর্যায়ক্রমে একজন ব্যক্তির সামনে ধাপে ধাপে আসতে থাকবে কিন্তু দুনিয়াতে থাকতেই কোনো ব্যক্তির ব্যাপারে শাস্তি বা মন্দ মৃত্যুর কোনো আলামত প্রকাশ করে দেওয়া এটা আল্লাহ তাল্লাহ যার ব্যাপারে চাইবেন তার ব্যাপারেই তিনি দেখিয়ে দেবেন এই ঘটনাগুলো হচ্ছে বাকি ব্যক্তিদের জন্য শিক্ষা যেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেরা সাবধান হয়ে যায় মৃত্যু যন্ত্রণা বা সাকরাতুল মাউদ এমন একটি বাস্তব বিষয় যেটা অবশ্যই আসবে এবং প্রত্যেক ব্যক্তিকেই এর সম্মুখীন হতে হবে আল্লাহ তালা কুরআনে বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক জায়ালিকামা কুন্তা মিনহু তাহিদ মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত অবশ্যই আসবে যতই তুমি এই বিষয় থেকে টালবাহানা করো না কেন মুফাসিররা বলেন সাকরাতুল মাউদ এর অর্থ হচ্ছে মৃত্যু যন্ত্রণার তীব্রতা এটি এক ধরনের পরীক্ষা দুনিয়াতে একজন বান্দাকে জীবনভর যেভাবে নানা রকমের পরীক্ষা দিতে হয় তেমনইভাবে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর সময়ে এই পরীক্ষা নির্ধারণ করে রেখেছেন মুমিন বান্দার জন্য এই পরীক্ষার মুখোমুখি হওয়া তার আমলের কোনো ত্রুটির প্রকাশ বিষয়টা এমন নয় বরং মৃত্যু যন্ত্রণার মাধ্যমে সে যে কষ্টের মুখোমুখি হয় তার বিনিময়ে আল্লাহ তালা মুমিন বান্দার গুনাহ মাফ করে দেন অথবা তার মর্যাদা বৃদ্ধি করেন ইবনে হাজর আসকলান রাহিমহল্লা তিনি বলেন মৃত্যু যন্ত্রণার মাধ্যমে কোনো মুমিন বান্দার মর্যাদা কমে যায় বিষয়টা এমন নয় বরং মুমিন বান্দার জন্য এই কষ্টের মুখোমুখি হওয়া তার নেক আমলের বৃদ্ধি ঘটায় অথবা তার গুনাহের প্রায়শ্চিত্ত আদায় হয়ে যায় কিছু মুমিন বান্দার জন্য আল্লাহ তালা মৃত্যু যন্ত্রণার কষ্ট কমিয়ে দেন তাদেরকে এই ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে হয় না যেমন বিশুদ্ধ হাদিসে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন শহীদেরা মৃত্যু যন্ত্রণা অনুভব করেন না কেবল এতটুকু অনুভব করেন যতটুকু তোমরা একটা পোকার কামড় পিঁপড়ার কামড় কিংবা সামান্য খোঁচা থেকে যতটুকু ব্যথা পাও ততটুকু অনুভব করেন তিরমিজির হাসান হাদিসে এটি এসেছে মৃত্যুকালীন মুহূর্তে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারা এটাই হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা মৃত্যুকালীন সময়ে একজন ব্যক্তি চাইলেই কালেমা পড়তে পারবে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে বিষয়টা এতটা সহজ নয় আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন তারাই কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে এবং এই প্রসঙ্গে বিগত পর্বে আমরা একজন ডাক্তারের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছি দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতায় যিনি কমপক্ষে একশো মানুষের মৃত্যু দেখেছেন এবং সেখানে মাত্র তিনজন ব্যক্তিকে দেখেছেন যারা কালেমা পরে মৃত্যুবরণ করতে পেরেছিল এবং এটি মুসলিম সংখ্যা প্রধান একটি দেশের ঘটনা মৃত্যুর সময়ে যখন আশেপাশে লোকেরা তাদেরকে কালেমা পড়তে বলে তখন চাইলেও অনেকে কালেমা পড়তে পারে না এই বিষয়টি বোঝার জন্য দুনিয়ার কথাই চিন্তা করুন দুনিয়াতে লোকজন বলে আমরা সবাই অনেক ব্যস্ত যখন কাউকে দিনের কথা বলা হয় আখিরাতের কথা বলা হয় ইসলামের দিকে আসার কথা বলা হয় তখন লোকেরা কি বলে তারা বলে আমরা এখন অনেক ব্যস্ত এখন এসব কথা শোনার সময় নেই নানা রকম ঝামেলায় আছি সব কিছুর জন্যই তাদের সময় থাকে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ ইবাদতের জন্যই সময় থাকে না দিনের কথা শোনার জন্য তাদের কোনো সময় থাকে না আসলে সময় তো ওই ব্যক্তির ফুরিয়ে গেছে যেই ব্যক্তি কবরে চলে গেছে যেই ব্যক্তি বেঁচে আছে তার তো সময়ের অভাব হতে পারে না বরং বাস্তব কথা হচ্ছে সময় নেই এই কথা বলে সে বোঝায় এইসব বিষয় তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবি ব্যস্ততা ব্যবসা চাকরি পড়ালেখা সেগুলোর জন্য তার কাছে সময়ের কোনো অভাব নেই কিন্তু আখিরাতের কথা দিনের কথা এই সব বিষয়ে শোনার জন্য তার কাছে নাকি কোনো সময় নেই সুতরাং দুনিয়াতে যখন একজন ব্যক্তির হাতে সময় আছে তখন যদি সে আখিরাতের কথা শুনতে না চায় মৃত্যুর সময় যখন তাকে কালেমা পড়তে বলা হবে সে চাইলেও কালেমা পড়তে পারবে না কেন পারবে না আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি হিলিয়াতুল আউলিয়া এই গ্রন্থে এসেছে ওয়াসিলা রাজিউল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মৃত্যুসজ্জায় থাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো অবস্থায় চলে যায় তখন তোমরা সেখানে উপস্থিত থাকো এবং তাকে কালেমার তালকিন দাও অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়তে তাকে সাহায্য করো কারণ সেই সময়ে অর্থাৎ মৃত্যুকালীন যন্ত্রণার সেই কঠিন সময়ে কষ্টের তীব্রতা এবং কাঠিন্যের কারণে নারী পুরুষের মধ্যে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারাও হতবুদ্ধি হয়ে যায় আর সেই সময়ে সেই কঠিন সময়ে শয়তান আদম সন্তানের খুব কাছাকাছি থাকে ওই ব্যক্তির জীবনের যে কোনো সময়ের থেকে সবচেয়ে কাছে থাকে শয়তান সুতরাং মৃত্যুকালীন সেই মুহূর্তে শয়তান একজন মানুষকে বিভ্রান্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায় যদিও মহাদিসদের মধ্যে কেউ কেউ এই হাদিসের সনদ নিয়ে বিশুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ দুর্বল বলেছেন কিন্তু হাদিসের সনদ যেটাই হোক না কেন সাধারণ ইসলামী জ্ঞান থেকেই এই বিষয়টি সহজেই বোঝা যায় যে একজন মুমিন বান্দার মৃত্যুকালীন সময়ে শয়তান ওই বান্দাকে বিভ্রান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে এটাই তো স্বাভাবিক কাজেই আল্লাহ তাল্লার কাছে আমরা আশ্রয় চাই সেই কঠিন অবস্থায় শয়তানের ধোকায় পতিত হওয়া থেকে ইমাম কুর্তুবী রাহিমাউল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের পুত্র আবদুল্লাহ থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন আবদুল্লাহ বলেছেন আমি আমার পিতা আহমাদের মৃত্যুকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলাম আমার হাতে কাপড়ের একটা টুকরা ধরা ছিল সেই কাপড়ের টুকরা আমি কখনো আমার পিতার মাথায় রাখছিলাম কখনো চিবুকে রাখছিলাম মৃত্যুকালীন মুহূর্তে তিনি বারবার সংজ্ঞাহীন হয়ে যাচ্ছিলেন এবং এরপর আবার জ্ঞান ফিরে আসছিল সেই অবস্থায় ইমাম আহমাদ তিনি হাত নাড়িয়ে ইশারা করে বলছিলেন এখন নয় এখন নয় লাবাদ লাবাদ এভাবে এই কথাটি তিনি কয়েকবার বলতে লাগলেন পুত্র আবদুল্লাহ তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আব্বাজান কি হচ্ছে আপনি এসব কি বলছেন ইমাম আহমাদ জবাব দিলেন আমি আমার পাশে শয়তানকে দেখতে পেয়েছি শয়তান নিজের হাতের আঙ্গুল কামড়াচ্ছে আর বলছে হে আহমাদ তুমি আমার হাত থেকে ফসকে গেলে তুমি আমার হাত থেকে ফসকে গেলে আর আমি তখন তাকে জবাব দিয়ে বলছিলাম এখনও নয় এখনও নয় যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে ইমাম কর্তুবি রাহিমাউল্লাহ তিনি আরেকটি ঘটনা উল্লেখ করেছেন জনৈক ব্যক্তি মৃত্যুসজ্জায় ছিল এবং সেই লোকটিকে বলা হচ্ছিল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু সেই লোকটি জবাব দিল লা লা না না এই কথা বলতে বলতে লোকটি অজ্ঞান হয়ে গেল এরপর যখন তার জ্ঞান ফিরে এলো আশেপাশের লোকেরা তাকে সেই ঘটনা বর্ণনা করল যে আপনাকে কালেমা পড়তে বলা হচ্ছিল আর আপনি এই জবাব দিচ্ছিলেন তখন সেই লোকটি বলল আমি আমার দুই পাশে দুইটি শয়তানকে দেখেছি একজন আমার ডান দিকে আরেকজন আমার বাম দিকে ওরা আমার কাছে এলো আর বলল হে অমুক তুমি ইহুদি হয়ে মারা যাও এটাই শ্রেষ্ঠ ধর্ম আরেকজন বলল তুমি বরং খ্রিস্টান হয়ে মারা যাও এটাই শ্রেষ্ঠ ধর্ম আর আমি তখন তাদেরকে জবাব দিয়ে বলছিলাম না না সুতরাং মৃত্যুকালীন অবস্থায় সেই কঠিন মুহূর্তে আমাদের জন্য যে কঠিন পরীক্ষা আছে সেই অবস্থায় আমাদের জন্য আশার বাণী হচ্ছে আল্লাহ তাল্লাহর কালাম কোরআন মাজিদের বাণী কোরআনের সুরা ইব্রাহিমের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাল্লাহ পরপর কয়েকটি আয়াতে পবিত্র বাক্যের দৃষ্টান্ত দিয়েছেন পবিত্র বৃক্ষের সাথে সেই পবিত্র বাক্য হচ্ছে কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ সেই পবিত্র বাক্যকে আল্লাহ তাল্লাহ একটি পবিত্র বৃক্ষের সাথে তুলনা দিয়েছেন যেই বৃক্ষের শিকড় মাটির অনেক গভীরে প্রথিত আর যার ডালপালা আসমানের অনেক উপরে উত্থিত প্রতি মৌসুমে সেই বৃক্ষ ফল প্রদান করে এটাই হচ্ছে সেই পবিত্র বাক্য এবং পবিত্র বৃক্ষের দৃষ্টান্ত এই কালেমা লা ইলাহা ইল্লাল্লার মাধ্যমেই আল্লাহ তালা একজন ব্যক্তিকে নিরাপত্তা দেন এই কালেমার মাধ্যমেই একজন মৌমিন সমস্ত রকমের পরীক্ষা থেকে নিরাপত্তা পায় একটি গাছের শিকড় যখন মাটির অনেক গভীরে থাকে তখন সহজে সেই গাছকে উপড়ে ফেলা যায় না ঝড় কিংবা কোনো বিপদাপদে সেই গাছকে উপড়ে ফেলা যায় না আর সেই গাছের শাখা প্রশাখা যখন আসমানের দিকে থাকে যেই গাছ প্রতি মৌসুমে ফল দেয় সেই গাছের মাধ্যমে একজন ব্যক্তি উপকৃত হয় কালেমা হচ্ছে সেই মজবুত বৃক্ষের দৃষ্টান্ত সেই পবিত্র বাক্যের দৃষ্টান্ত আল্লাহ তালা বলেন ইউসাবিতুল্লাহুল্লাজিনা আমানু বিল কৌল ইস্তাবিতি ফিল হায়াতি দুনিয়া অফিল আখেরা ওয়াইউদ্দিল্লাহুজ্জলিমিন ওয়াইফা আলুল্লাহু মা ইয়শা আল্লাহ তালা মুমিনদেরকে একটি মজবুত বাক্য দ্বারা মজবুতি দান করবেন দুনিয়াতে এবং আখিরাতে সুতরাং সেই মৃত্যুকালীন মুহূর্তেও আল্লাহ তালা সেই মজবুত বাক্য লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একজন মুমিন বান্দাকে মজবুতি দান করবেন দৃঢ়তা দান করবেন যদি সেই বান্দা দুনিয়াতেও কালেমার শর্ত অনুসারে তার জীবন কাটায় আল্লাহ তালা বলেছেন তিনি জালেমদেরকে পথভ্রষ্ট করেন আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুতরাং আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহর কাছে আমরা চাই যেন মৃত্যুকালীন মুহূর্তের কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেফাজত করেন যেন আমরা প্রত্যেকেই কালিমা পরে মৃত্যুবরণ করতে পারি এই তফিক আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন এবং সেই কঠিন অবস্থায় শয়তানের ধোকা থেকে আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহম্মা ইনিয়াস আলুকা হুসনুল খাতিমা হে আল্লাহ আমি আপনার কাছে সুন্দর মৃত্যু কামনা করছি ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmedia raindropsmedia.org 2015